আমি চাইলে শান্তি চাইলে ইজ্জত চাইলে কোন তরিকা নেই দুনিয়া একমাত্র আল্লাহ থেকে যে তরিকা আছেন একটাই করি এইটা শুধু নামাজের ব্যাপারে আর রোজার ব্যাপারে জাকাতের ব্যাপারে হজের ব্যাপারে নয় আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ডের ব্যাপারে আল্লাহ হাবিব সাল্লাহু আল্লাহের তরিকা তিনি রেখে গেছেন এই জন্য আল্লাহ তাকে ফেরস্তা করেছে মানুষ হিসেবে পাঠাইছে যাতে আমাদের সেসব প্রয়োজন হয় এই প্রয়োজন ওনারও ছিল এখন আমারও দায়িত্ব এই প্রয়োজনগুলো তিনি কিভাবে মিলাইছিলেন কিভাবে পূরণ করেছিলেন আমরা আমাদের প্রয়োজনগুলো ওইভাবে পূরণ করব দুনিয়ার কর্মকাণ্ড উদাহরণ হয়েছে আল্লাহ তালা আমাদের শান্তি দান করবেন আজকে যারা আল্লাহর পক্ষে আছে শুধু ওই লোকগুলো শান্তিতে আছে যে আল্লাহর পক্ষ থেকে রসুলের তরিকা থেকে দূরে চলে গেছে যতটা দূরে চলে গেছে ততটা অশান্তির মধ্যে পড়ে গেছে যে যতটুকু কৃপা করতে হয়েছে সে ততটুকু শান্তি পেয়েছে কথা কথা একটা এয়ার কন্ডিশন এর একটা সীমিত পাওয়ার সেই পাওয়ারের ভিতর যদি আপনি আসেন তাহলে আপনি শান্তি অনুভব করবেন যতদূর পাওয়ার নেই করতে হয়েছে আল্লাহ তাকে শান্তি ঢেলে সে বিবিতে শান্তি পাইতেছে আওলাদের মধ্যে শান্তি পাইতেছে হ্যাঁ সে দোকানের কর্মচারীর মধ্যে শান্তি পাইতেছে আত্মীয় স্বজনের মধ্যে শান্তি পাইতেছে থানার মধ্যে শান্তি পাইতেছে ঘুমানোর মধ্যে শান্তি পাইতেছে সব থেকে আপনি এই তরিকা থেকে করে গেছে একজনের সব ক্লান্তি ক্রান্তি অবসাদ দূর হয়ে গেছে আর আপনার দূর দূরকে আদা মরা মাথা উঠতে করতে পারতেছে না চোখে দেখতে পাইতেছে না মাথা ঘুরাইতে পড়ে গেছে কি হালাত কি ঘুমাই লাগবে শান্তি পায় এই জন্য ভাই প্রত্যেকটা ব্যাপারে সত্যের ফিরে আসবে কামিয়ে নিয়ে যাবে মানে আগেও যেহেতু বারো মাস কিছু হওয়া যায় এই মাসে শূন্য পাস করে গেল সুন্দর মানটা ডিভিশন পাই ডিভিশন পাইছে চার তারা উভয় পক্ষই এই মাসে ব্যবসার চেষ্টা করবে আর এই জন্য আমি সওয়ালের মধ্যে এই সুন্দর তৈরি করছি কত জীবনে আমি আপনাদের মধ্যে আরোপ করেছিলাম যে দুনিয়ার মানুষরা কেউ সৌন্দর্য দেখে কেউ নেহুদ কেউ মালকে প্রাধান্য দেয় যেমন খ্রিস্টান দেখে কেউ খানদানি সম্মানকে প্রাধান্য দেয় পৌত্তলিক মুশরিক মূর্তি পূজারী যেটা আপনার হাবিব মোহাম্মদুল্লাহ সাল্লাহ সাল্লাম তোমরা যারা আমার উন্নত আছো তোমরা কিন্তু দিনদারিকে প্রাধান্য দিতে আগে দিন থাকতে তারপর তারপর থাকলে আলহামদুলিল্লাহ না থাকলেও আলহামদুলিল্লাহ দিনদারির সাথে এগুলো পাওয়া গেলে ভালো কিন্তু দিনদারির সাথে এগুলো পাওয়া দেখতেছে না তাহলে বিবাহ খারাপ থাকবে সন্ন্যাসী ইসলামে নেই দিনদারের সাথে ওগুলো না পাওয়া গেলে ওগুলো কোরবানি করে দেয় যে আপনি দিনদারিকে প্রাধান্য আল্লাহ আপনাকে সুখী করবেন বলেছিলাম উদাহরণ দিয়ে করতে আমরা সারা দেখে নিয়ে আসি কিন্তু আপনার অসুস্থ হয়ে গেলে সে আপনার ধার নাকটাকে পাশে আসবে যে দিনদারি থাকতো তারা হচ্ছে আপনার অনেক সাদা কিন্তু দিনদারি আছে আপনি সুস্থ হওয়া পর্যন্ত তার গোম হারা হয়ে হ্যাঁ স্বামীর সেবাকে এত জরুরি মনে তারপর আল্লাহ তাকে বলে দিতে তোমার বিবাহ হয়ে গেছে এখন তোমার মুক্তি তোমার স্বামী শিবার এক পর্যন্ত তোমার মুক্তি থাকে বাপ মা তারা মুক্তি যে একটা মেয়ের যখন বিবাহ হয়ে যায় তখন আল্লাহর হুকুমে ওই মেয়েটার মুক্তি হয়ে যায় তার স্বামী আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন আমি পুরুষদেরকে হ্যাঁ, স্বামীদেরকে তার জীবিতের পরিচালক বানিয়েছি মুরব্বী বানিয়েছি কোরআন থাকে তখন আর পাপের দখল দেওয়া তখন আমি কথা মতো চলবে সে বাপ যদি ধার্মিক হয় তো সে দখল দিবেন দেখবেন যেখানে আমার অবৈধ অর্থ বসেছে দিন আর একজন হাতে ন্যস্ত করে দিবে এখন তখন তো আমার অবৈধ হস্তকে এটা এরকম আমি মাদ্রাসা আপনার ছেলে ভর্তি করি আচ্ছা ইতিবাচক কি পয়েন্ট হবে তো সুযোগ লাগে তবে হাত তুলে দিতে পারবে আর আপনি কি বললেন যে অন্য ছেলেরা কি পড়বেন আমি জানি না আমার ছেলেরা কিন্তু এই বইগুলো পড়াইছে হ্যাঁ? তো চিন্তা আনবেন হয়ে যান আমার ছেলে আমরা গোলামি করি আমরা সেটাই করি ইসলামকে হাতে তুলে নিলে কি পয়েন্টে হবে ইসলামের দায়িত্ব আপনি পিতা আপনি একটা কলেজের অধ্যক্ষ বুঝলাম এইখানে আপনাদের অধ্যক্ষ কিন্তু চলবে এখানে অধ্যক্ষ আলাদা এটা এ বুঝবে এইখানে আপনি অধ্যক্ষ আর এখানে অধ্যক্ষ আর এখানে অধ্যক্ষ উদাহরণ দিলাম বিয়ে দেওয়ার একই কেস মেয়ের হাতে বুঝাই দিতে এখন মেয়েকে কিভাবে পরিচালনা করতে হবে জামাই আপনার কাছে পরামর্শ চাইলে প্রচুর হিসেবে পরামর্শ দিতে পারে কিন্তু ফেসলা দিবে অনধিকার চর্চা অনধিকার চর্চা অনেক বাচ্চা কিন্তু বছর জানে অনেক মেয়ে নিজে হচ্ছে বকল আর এই অবৈধ হস্তক্ষেপ করে করে অনধিকার চর্চা করে করে ঝগড়া লাগে একটা গাড়ি তুই তো ড্রাইভারে চালায় কোন দিন যাবে গাড়িটা এ ধাক্কা কি করে এদিক চালাইছে ও ধাক্কা দিয়ে ওই দিক চালাইছে এক্সিডেন্ট করবে না একটা গাড়ি দুজন ড্রাইভ করো না একই আল্লাহ দুজন ড্রাইভার লাগে না এক ধরনের বাবু রাখছিল বিয়ে গেছে কাপড়কে দিয়ে দিল হ্যাঁ। এখন হ্যাঁ বাপটা তখন থাকবে বাপে তখন থাকতেছে না কি হবে এখন সংঘর্ষ সেই সংঘর্ষ করাইতে করাইতে তারা পর্যন্ত দেখবে আপনার মেয়ের জীবন বিপন্ন কেন আপনি যে এলাম সেখান নাই আপনি যদি সমস্যার সৃষ্টি করেন এই উভয় পক্ষ এলাম থাকলে কোনো সমস্যাই হয় শরীর সব ক্লিয়ার কোন পক্ষ এলেন থাকে জানেন একদিকে মেয়ের বাপমা দখল দেয় ওখানে লাগে ঝগড়া আর একদিকে ছেলের বাপমায় দখল দেয় বুঝেন তারা মনে করে ছেলে আমাদের বউ আমাদের আমরা ছেলেকে চালাই বউ এবার চালাইব আচ্ছা, আর দখল চালাই আল্লাহ দিতে কার আছে স্বামীর আছে এইখানে শ্বশুর শাশুড়ির ছেলের কোনো দখল দেয়নি এই মহিলাকে পরিচালনা করার জন্য কোনো দায়িত্ব শ্বশুর শাশুড়িকে দেওয়া হয় দেওয়া হয় এমনকি শ্বশুর শাশুড়ের কোন ক্ষেত্রের দায়িত্ব আল্লাহ তালা দেয় নাই বেটার বোন তার দেয় সে করলে দোয়া পাবে কোন মেয়ে তার উচিত স্বামীর বাপ্পাকে নিজের বাপ্পার সমতুল্য করে সমতুল্য মনে করেন এবং তাদের সেবা করা স্পর্শ করে শ্বশুরকে স্পর্শ করে কোন সেবা করা যায় উঠে স্পর্শ তারা সেবা করতে পারে খানা আগায় দিল পানি আগায় দিল তেল তেল আগাই দিল ওষুধ আগাই দিল এটা ঢাকায় তেল নিয়ে দিবে পাওয়া টিপে দিবে দাবাই দিবে এগুলো হারাম এই ক্ষেত্রে তো দেখেন শরীরের দায়িত্ব দেয়নি মেয়েকে উদ্বুদ্ধ করছে তুমি নিজের পক্ষতে করো তো তোমার উচ্চ ক্ষেত্র সৌভাগ্যবান দোয়া পাই না দায়িত্ব সর্বোচ্চ শাসনের ক্ষেত্রটার দায়িত্ব ফেলেন সর্বোচ্চ শাসনের ক্ষেত্রটার দায়িত্ব ফেলেন ফেলে ছেলে তাদের বাইরের কাজের জন্য ফেলে রাখবে তাদের ভিতরের কাজের জন্য কোন কাজের পোয়া রাখবে এটা একটু ফেলে পরে তার টিভির উপর নাই আমাদের সমাজের বাপ্পারা মনে করে ফেলে আবার শুধু বোয়া হবে আমরা আমাদের ইচ্ছা মতো চালে ইচ্ছা মতো চালে এটা সরিয়ে সরিয়াত না এই যে বিভিন্ন ভাবে হ্যাঁ অনধিকার চর্চা করা হয় অনেক সময় মেয়ের বাপ্পা অনধিকার চর্চা করে তাদের ছেলের বাপ্পা অনধিকার চর্চা করে এখান থেকে গোলমালের সূত্র হয় কিন্তু জানা থাকতো যে আমাদের এখানে কোনো অধিকার নেই না করলে আমাদের একটু বলার নেই হাজার গোলমাল সেটে সেটে متاع وخير متاع الدنيا المرأة الصالحة আল্লাহ রসুল বলতেছে দুনিয়াতে তোমাদের আরামের অনেক কিছু আমি দিয়েছি শান্তির তোমাদের শান্তির জন্য অনেক কিছু আমি বরাদ্দ করেছি কিন্তু জানো সবচেয়ে এর মধ্যে শ্রেষ্ঠ দৌলত কোনটা শান্তি উপকরণ কোনটা জানো তোমার বিবি যদি হয় আল্লাহ হয় এটা তোমার দুনিয়ার জিন্দিগিতে সবচেয়ে বড় শান্তির জিনিস এর থেকে বড় শান্তির জিনিস আছে প্রথম অংশে বলতে তোমার শান্তির জন্য অনেক কিছু অনেক কিছু দিয়েছি জানো সবচেয়ে বড় সম্প্রদায়ের মধ্যে সেটা হল হয় মাথা দুনিয়া দুনিয়া যত শান্তির বস্তু আছে সবচেয়ে উত্তম কথা আল মার আতু মারা তার বিবি সলিহা মানে নেক আল্লাহ আল্লাহ ওয়ালা বিবি এখান থেকে পেয়ে গেল সবচেয়ে শান্তি পেয়ে গেল যাতে পায় নাই বস্তিন পেয়ে এরা অশান্তি চিন্তা বিগণ দিবে না হ্যাঁ? আচ্ছা বাচ্চা কাচ্চা হবে একটাও চিন্তা হয়ে গার্মেন্ট চালানো আল্লাহ গজব পুরুষদেরকে দিয়ে চালা আল্লাহ নিয়ামত পুরুষদেরকে দিয়ে চালা আল্লাহ নিয়ামত চালাবেন ওই শর্ত লাগে তোমার গার্মেন্টসে মাল নিব কিন্তু এত পার্সেন্ট মহিলা সদস্য থাকতে হবে দেখেন তারপরে কত বড় সদস্য ষড়যন্ত্র যে কোনো মূল্যে মহিলা ঘর ছেলে করতে হবে তাই শিক্ষার নামে হোক গার্মেন্টসের নামে হোক এনজিও নামে হোক মহিলা বের করো মানুষ তৈরির কারখানাকে ওপেন করে দাও শাস্ত্রী জাতি মানুষ তৈরির কারখানা ওপেন করে দিলে সব নকল মানুষ হয়ে যাবে ওগুলো আগের থেকে ইংরেজের গোলাম হইতে এগুলোকে বলা হয়েছে আর এই মানুষ তৈরির কারখানা আল্লাহ হুকুম মতো সেফ জায়গায় যদি রাখে এখান থেকে ফেরেস্তা তৈরি আল্লাহওয়ালা তৈরি ইংরেজরা দেখতেছে ইহুদ খ্রিস্টানরা যে মুসলমানদের মেয়েরা পর্যায়ে থাকলে এখান থেকে আল্লাহ পায়দা হবে ওইগুলো জীবনে আমাদের গোলামি করবে না কোনো মাঝে কোনো কথা মানবে না ওদের উপরে রাজত্ব কর্তৃত্ব করা যাবে না এই জন্য তারা কৌশলে বিভিন্ন নামে মহিলাদেরকে আস্থা দেখবে মানুষ তৈরি কারখানা ওপেন করে দেয় ওপেন করে জেনা ব্যক্তিদেরকে ব্যাপক করার জন্য জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতিকে ওপেন করে দাও আইন থাকার কথা ছিল তারা কিন্তু তদন্ত করত অবিবাহিতরা কিনতে থেকে না কোন আইন নেই কোন নিয়ন্ত্রণ নেই করে দেওয়া কালকে নোয়াখালী সফরে ছিলাম আমি সারাদিন রাত এগারোটা দিকে আইন করে দেখা যায় যুবক যুবতী ছবি জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি লোকের একটা হিরো থাকলে রিস্ক নেই মহিলারা তাদের রিস্কের কারণে অনলাইন থেকে দূরে থাকে সেই রিস্ক থেকে কিভাবে সে ফ্রি হতে পারবে তখন বলে তারা যদি হিরো থাকে তাহলে কোনো রিস্ক নেই এইভাবে দাওয়াত দেওয়া মুসলমানদের দেশে আউলিয়া এক রামের দেশে এগুলোকে নিয়ন্ত্রণ করার কারো দায়িত্ব ছিল না তোমরা যুবক যুবকদেরকে ধ্বংস করতে না টেলিভিশনকে ধ্বংস করতে এই সাইনবোর্ডকে ধ্বংস করতে স্বাস্থ্য সেবার নামে এই অবৈধ কর্মপাত করে সেখানে তোমরা ধ্বংস করতে নাম কিন্তু স্বাস্থ্য সেবা দেখা যাচ্ছে এই কাণ্ড করতে তো এই বিভিন্ন ভাবে আমাদের মেয়েদেরকে রাস্তা নামানো তো বলতেছিলাম পুরুষকে দিয়ে কাজ দিত অসুবিধা মহিলারা হয়েছে সত্য বহুত করে এখন মহিলারা রাস্তায় নেমে গেছে ইয়াদুস মানুষের কথা প্রশ্ন আসছে দশের মতো আসবে কেউ ঠেকাইতে পারবে গার্মেন্টসের শিফট পতন যখন হয় তো স্রোতের মতো এরা বের হয় কেউ ঠেকাইতে পারবে আপনি টুঙ্গি পাহাড়ে ওই আগে বেড়ে যাবেন সব এখন এসব বিবাহ হবে হয়েছে এরা কি কারণ নিয়ন্ত্রণ না ওটা একটা অপার কষ্ট হয়ে গেল হাতে বলা হয়েছে আর এই হাতিতে তার কারণও বলে দেওয়া হয়েছে রাখার যাও তো সর্বোত্তম নিয়ামত তুমি পেয়ে গেলে তো সর্বোত্তম নিয়ামত বলে আল্লাহ দিদা সর্বোত্তম নিয়ামত কোনটা আল্লাহ দিদা তো আখরাতে সর্বোত্তম আল্লাহকে দেখা আর এই হাদিসে বলবে দুনিয়াতে সর্বোত্তম নিয়ামত কোনটা আল্লাহ আল্লাহ তো তুমি যদি দিনদারিকে প্রাধান্য দাও এই সর্বোত্তম নামত তুমি পেয়ে তোমার ছেলেমেলে সব আল্লাহ আল্লাহ তুমি হাতের মাঝের উঠবা কোটি কোটি নেকি তার একার নেকি আছে তার সন্তানদের নেকি আছে তার নাতি নাতপুরদের নেকি আছে তাদের তো তাদের আছে অস্ত্রটাও তা আমল্লাহ লড়াই যোগ সবগুলো দিনের মধ্যে আসতে আর একজন হাসানের মাঝখানে উঠছে তার নিজের গুণা তো আছে আর সব ছেলেমেয়ের গুণাও লড়বে হবে নাতি নাটকুরদের গুণাও লড়বে ওদেরকে চিন্তা মানায় নেই ছেলেমেয়েকে চিন্তার মানায় নাই নাতি নাটকুরকে চিন্তা মানায় নাই তাদের গুণা তাদের আমল নামায় আছে আর সমষ্টি ওই দাদা নামের কাছে হাল হবে তা এই জন্য বলা হয়েছে চিন্তার প্রাধান্য দাও দুনিয়ার সর্বোত্তম নামত পেয়ে অস্তিত্ব এর প্রভাব তিনি চিন্তার হলে আমিও চিন্তার হয়ে আমিও চিন্তার হয়ে যায় বিবির চেষ্টা উঠে স্বামীকে উঠায় সে কখনো স্বামীকে ঘুষকে দিতে বলবে দায় রুটি খাও আপত্তি নেই আরাম হয় বললেন দায়ের রুটি খাবো হ্যাঁ আলু খাবো পোলাও বিরিয়ানির দরকার নেই হারাম এক পয়সা মানা করে পরিষ্কার বলে আল্লাহ তার কারণে আপনিও চিন্তা হয়ে যাবে পুরো ফ্যামিলি চিন্তা আছে আওলাদ সব চিন্তার হয়ে যাবে মহিলাকে কত পাওয়ার তার কাছে বাড়ে তার কাছে বড় হয় সে ইচ্ছা মতো আল্লাহ পুরুষটা তো রুজি রোজগারের তাগিদে বাইরে ঘরে তত বাচ্চা কোলে নিয়ে বয়ে থাকতে পারে এই যে দুনিয়াতে যত বাচ্চা আছে তত মায়ের প্রভাব কি মায়ের প্রভাব নিয়ে কি হয়েছে তাহলে বসে তোমার মেয়েকে এমন করে বলো যখন সে মা হবে সব বাচ্চাগুলো আল্লাহ বলি বানাইতে পারে এরকম করো আমরা তো সেভাবে বলি না এই জন্য এই হাদিস সর্বোত্তম দুনিয়ার সর্বোত্তম নিয়ামত নেক বিবি এই হাদিস কমপক্ষে তিনজনকে নসিয়াত করবে কমপক্ষে কয়জনকে নসিয়াত করতেছে তিনজন মেয়ের বাপকে বলতেছে তোমার মেয়েকে এমন শিক্ষা দাও যে পরবর্তীকালে তোমার জামাতা মেয়ের জামাতা যেন বলতে বাধ্য হয় বলতে বাধ্য হয় আমার বিলি আমার জন্য দুনিয়ার সবচেয়ে বড় জামা এই তালিম দাও তোমার জামাতা এই কথা স্বীকার করতে তোমার বাধ্য হয় যে হাবিতে আল্লাহ হাবিবকে বলেছিল ও আমি পেয়েছি এটাকে টার্গেট করে দেখব আমরা তো ইংরেজি শিক্ষা করার যাওয়ার জন্য পাগল মেয়েদেরকে পুরুষকে দেয় শক্ত টুপি শক্ত আর মহিলাদের মাথা মেয়েদের মাথা খোলা রাখে আমাদের সমাজে বাপের কথা বলছে বেটার জায়গা দিচ্ছে এরকম শক্ত টুপি মাথা কি হচ্ছে আর মেয়ের মাথা কি খোলা মাথা গরম হয়েছে ফটোগ্রাফ থেকে বদলা ট্রেনিং তাহলে মাথায় কাপড় দিল মোবাইল করতে দিবে ছেলেকে দিচ্ছে ফুল হাতে জামা আর মেয়ের জামার কোনো হাতাই দেখেন ঢাকতে করছে এটা ওপেন করে ছেলেদের তো ফুল প্যান্ট আর মেয়েরা কি করেছে তা জাঙ্গিয়ে করেছে আগে একটা দুই সাইডে ভাড়া দেওয়া করাইছে সব রান খোলা ভিতরে জাগিয়ে পড়াইছে আর জামা দিতে হাতা তো নেই আর দুই সাইডে কি ভাড়া তামিল রান উঠা কি হলো কি মুসলমান বাপের কাণ্ড এটা আমি নমুনা জায়গায় আমাদের দেমাগ কোথায় যেটা থাকতে করছে সেটা খুলে আপনারা ডাকতে বলে নাই খুব ডাকতে হ্যাঁ, ইংরেজটাই করে দেয় ভুল আর হ্যাঁ। তো বাপকে দায়িত্ব দিতে মেয়েকে এইভাবে কম কোর্ট ওই মেয়েকে দায়িত্ব দিচ্ছে তুমি নিজেকে এইভাবে তৈরি করো তোমাকে সর্বোত্তম নিয়ামত মনে করা হয় তোমার স্বামীর পক্ষ থেকে নিজেকে এইভাবে করো পার্কে ঘুরলে হবে হ্যাঁ এইভাবে করো নামাজ স্বামীর ক্ষেত্র এগুলো শিখতে হবে তাদেরকে এমন যদি শিক্ষা দিতে হবে তাদের কাজে লাগবে আপনি তারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মারা গেলেন কি করবেন ইংরেজ বেকুবকে চান সবাই আপনার জানেন ইংরেজ বেকুবরা ছেলে মেয়ে সবাই কি করছে এক লাখ জানে এক সিলেবাস ইসলাম রাষ্ট্র ইসলাম বলতেছে উভয়ের কর্মক্ষেত্র ভিন্ন ছেলেকে তার কর্মক্ষেত্র অনুযায়ী শিক্ষা দাও মেয়েকে তার কর্মক্ষেত্র অনুযায়ী শিক্ষা দাও সে তোমার ইলিম থেকে ছিঁড়ে কি করবে কাজ না ওইটা তাহলে ব্যবসা ব্যবসাতে কি করবে পরে দেয় ব্যবসাটি করা তার কাজ না আল্লাহ তাদেরকে কাজ দিচ্ছে তাদের করে না কেন ঠিক আছে তাকে স্বামীর সেবা এটা পড়ানো হবে সংসার কিভাবে বুঝাইতে হবে এটা শেখানো হবে ছেলে পেলে কিভাবে লালন পালন করতে হবে আল্লাহ আল্লাহ এটা শিক্ষা দাও বাচ্চার শিক্ষা দাও গ্রাহস্থলে নির্যাতন একটা এটা শিক্ষা দাও এটা তার কাজের মধ্যে পড়ে এটা তার কাজের মধ্যে পড়ে তাকে বেশি সেলাই বেশি শিক্ষা দাও যাতে তার কাজটা বানানোর জন্য বেটাদের কাছে ধর্ণা দিতে না হয় এখন তো আমাদের বেটাদের কাছে এখন জিন্দা মহিলা পুরুষ কাছে দেওয়া জমা মানেকে আর তার কাছে একটা মরিদ মাপ দিবে হ্যাঁ? মহিলা যে মরিদ মাপ দেয় তো বেকারা পুরুষের কাছে এই পুরুষ কত বড় না তার বিবির মরিদ মাপ দিচ্ছে হ্যাঁ আচ্ছা, দায়িত্ব ছিল সেলাই দেবে তার কাপড় তার মেয়ের কাপড় নিজেই সেলাই করে এটা হলো ইসলাম এইগুলো হলো ইসলাম কিন্তু এগুলো আমাদের দেমাগের মধ্যে নেই এগুলো আলোচনাও নেই সব ঠিকঠাক আলোচনা এই জন্য এই ধরনের জিনিস মেয়েদেরকে শিখতে বলা হয়েছে যা তার সংসারে কাজে লাগে সংসার সাজাইতে সংসার পরিচালনা করতে স্বামীর খেদমত করতে সন্তান লালন পালন করতে যে বিদ্যা দরকার এগুলো শিখানো মেয়েকে এইভাবে নিজেকে করতে বলা হয়েছে আর যুবকদেরকে বলা হয়েছে যুবকদের তুমি বিবাহ করার জন্য এমন মহিলাকে খুঁজো এমন মহিলা তালাক করো যে তোমার জন্য সর্বোত্তম নিয়ামত হতে পারে এর ভিত্তিতে কোন মহিলা খুলতে খালি চামড়া ফাটা আসলে চামড়া ফাটা হলে বন্ধ হয়ে গেল চামড়া ফাটা চামড়া ফাটা হলে সব হয়ে গেল আর কোনো যোগ্যতা লাগবে না এই জন্য পুরুষ বিবাহ করতে চায় তার মূল ভিত্তি হল এই মহিলা তাকে বিবি বানাইলে আমার সর্বোত্তম নেওয়া হবে কিনা যেটা আল্লাহ রসুল আল্লাহ পক্ষ থেকে ঘোষণা দিই একটা হাদিস মেয়েকে রোজগার করতেছে মেয়ের বাপকে রোজগার করতেছে যুবককে রোজগার যারা মানবে তারা শান্তি পাবে যারা মানবে না অশান্তির মধ্যে পড়বে আল্লাহ রসুলের কোনো ক্ষতি হবে না সব বলে দিই সব বলে দিই আজকের জমার শেষ কথা এই বয়ান আরো চলবে বিবাহের মধ্যে দুটা খরচ রাখা হয়েছে কটা ছেলে স্ত্রীকে মহর দিবে ছেলে স্ত্রীকে একটা খরচ গত সময় বলছিলাম লাখ লাখ টাকা বাবা দেওয়া আজকের খেলা হাতিতে বলা হয়েছে যে বিবাহটা মহর যত ছোট করে ধরা হবে ওই বিবাহে আল্লাহ তত বেশি আপনি যে খরচ কম করো আল্লাহ বরকত দিবে আমাদের আমলের উদ্যোগ লক্ষ লক্ষ টাকা এর ভিতরে সম্মান পূজা সম্পূর্ণ কেন বেয়াদবি কথার কথা আপনার বাপের দিচ্ছেন আপনি কোটি কোটি আপনি ধরেন আপনার বাপকে দিচ্ছেন পাঁচ লাখ টাকার গাড়ি তবে এটা দিয়ে চলাফেরা করেন আপনি তাহলে দিচ্ছেন পঞ্চাশ লাখ টাকা দাবি করে পাঁচের সাথে শূন্য লক্ষ যারা আপনাকে আপনার আব্বাকে দিলে আপনাকে কি বলবেন মুরুব্বীদের কোনো সম্মানের অন্তর্ভুক্ত বাস্তব মনে মনে কষ্ট পাবে এই হলো আমার ছেলের ইনস্টান এই হলো আমার ছেলে পুরুষানের এক লোক হজের থেকে আরো কিন্তু একটা তিন হাজার টাকা দাম একটা দুই হাজার টাকা দাম আর একটা হলো এক হাজার টাকা দাম টাকার জন্য তিন হাজার টাকাটা দাম তার পিছিল পাবে আর দুই হাজার টাকাটা তার শ্বশুরের আর এক হাজার টাকাটা তার নিজের পাবে বক্তাদের বেরোন থেকে তিনটা বেরোন তো বললেন আপনি পাঁচটা কেন বললেন এটা ব্যাখ্যা দেন তিনজনের করে বলেন এক ধারা আপেল আছে আমার হাতে তুলে দিচ্ছে ওনার প্রায়না সবচেয়ে বেশি আমার এই জন্য ওনাকে চেনা দরকার আচ্ছা, আর উনি আমার বিবিধ জন্মদাতা উনি বিবাহ করতেন না করতেন বা সন্তান জন্ম না নিতেন আমি তার বিবি এই বিবি পেতাম ওনার একটা অবদান আছে ওনার জন্য আমার বাবার তো কোনো অবদান নেই তবুও দেখো আমার বাপ খাতা আচ্ছা, কলমে তাদের কাছে ওরা না কিন্তু দাবি তোমার বাপের জন্য দিন কিন্তু কত আশি বছর ছাত্রটিকে বাপের মতো মনে করতে হয়েছে বাপ নাম নয় বাপের মতো আর উকিল বাপ নামে কোন জন্তু আশা করিয়াছে চিড়িয়াখানায় অনেক এই নামে কোন দান্দা করিয়াতেও নেই চিড়িয়াখানা নেই কারা মিথ্যা প্রস্তাব লাগে শরিয়াতে কোন উকিল বাপ নেই মেয়ের বাপ এজেন্ট নিয়ে আসবেন মেয়ের ভাই এজেন্ট নিয়ে আসবেন মেয়ের দাদা এজেন্ট নিয়ে আসবে মেয়ের নানা এজেন্ট নিয়ে আসবে এজেন্ট অনুমতি আমি বলবে আমার বড় মেয়েকে এত টাকা দেন হয়ে আপনার কাছে বিবাহ দিলাম তো বাপও বলবে এর জন্য আর একটা উকিল বাপ বাড়িতে ঠিক করা হয় যার জন্য ওই মেয়ের সাথে পর্দা করা খরচ মেয়ের সাথে পর্দা করা কি তারা মুকিল বানাই দিলেন আজকে মেয়ের সাথে দেখা সাক্ষাৎ করতেছে মেয়েও বাকি দিকে তার বাপ দেখে হ্যাঁ তার সাথে দেখা সাক্ষাৎ ধরা বাপ তাদের পর্দা রাখবে এই বাপটা কে বানাইছে উকিল বাপ আল্লাহ করছে উকিল বাপ নামে কোনো জড়িয়ে আছে এটা বাপ মানে সারা জীবন দেখা সাক্ষাৎ করে হারাম কাজ করতেছে না জায়গ কাজ আপনার মেহরবানি করে আলোচনা করেন ওর এই উঠাই কোনো একদম এতো ওই মেয়েটা সারা জীবন গুণা করবে ওকে বাপ করে ওর সামনে আসবে ওকে চা দিবে ওকে খানা দিবে চা করে আপ্যায়ন করবে সব হারাম উকিল পাবেন জন্য কোনো এক সময় এই মেয়েকে বিবাহ করে কথাবার্তার মূল খালি মারা গেছে আর উকিল বাবার বউ মারা গেছে তো সে ডায়াবেটিস করতে পারে হ্যাঁ? এই মেয়েটা তো বিবাহ করতে পারে ও বাপ থাকলে কোথায় বাপ আমার মেয়েরা বিয়ে করতে পারে আরে বাপ মেয়েকে বিয়ে করতে পারে এখানে তো বিবাহ যায় বিবাহ তো একটা বাপ হলো কেন দেখেন জহুদাকে বুঝতে হবে আল্লাহ খরচ দুটা একটা হলো স্বামী স্ত্রীকে মোহর দিলে সে লম্বা চড়া না আল্লাহ রসুল বিবাহ করছেন মেয়ে বিবাহ দিতেন সবগুলো দেড়শো তোলা মোহর এর বেশি যার মার্কেট ভ্যালু বর্তমানে ঊর্ধ্বে ষাট হাজার টাকা কত ষাট হাজার টাকা হিসাব রূপার তোলা মতো ধরে দেখেন আপনার বিবি মাসা আল্লাহ ও আল্লাহ সেই দুনিয়ার শ্রেষ্ঠ মেহনত তাহলে পরে দেন না কেন পরে পাঁচ লাখ টাকা বিশ লাখ টাকা দেন আপনার তো আল্লাহ মারা করবে না এখন আপনি বাড়িতে গেলে আপনি রসুলের উপরে নিজের মর্যাদাকে নিয়ে যাচ্ছেন একটা খরচ বিবাহটা আছে প্রহর দেওয়া আর একটা খরচ আছে নিজের সংগতির মধ্যে থেকে অলিমা খাওয়া সংগতির মধ্যে এর জন্য ধারকর্য করা যায় আপনার দান বকরি ঘর বকরির পয়সা নেই মুরগির ঘর মুরগির পয়সা নেই তো কি করেন মিষ্টি খাওয়ার কিন্তু মিষ্টি খাওয়ার ধারকর্য করতে পারবে এই দুটা খরচ আল্লাহ রাখছেন তো বলছিলাম এক তো ছেলের বাড়িতে শক্ত করা না মেয়ের বাড়িতে শক্ত করে দাওয়াত নেওয়া যেত আবার দুটো লোক খাওয়াবে আর একজন বলছিলাম হাতিতে মধ্যে আছে এই লোকগুলো চোর হয়ে ঢুকলো টাকা হয়ে মেয়ের বাড়িতে বাপের বাড়িতে এই ধরনের খানা চালনা হচ্ছে কেউ শরীর হবে এখন তো খেতে যে দুধের সার্টিফিকেট তোরা দেখা গেছে আল্লাহ আল্লাহ রসুল দিয়ে গেছেন সার্টিফিকেট এই দাওয়াতে চলে যাবে আর ছেলে তো অলিমার দেওয়া যায় যায় যাবে সেটা আমি বলছিলাম পয়লা দিন উপদ্রবন দিতে পারবে উপদ্রবন দিলে নির্দিষ্ট দাওয়াত হয়ে গেল ইসলামে যত দাওয়াত আছে সেখানে খরচ দাওয়াত খেলা দেওয়ালা খরচ করবে খানেওয়ালা কোনো খরচ নেই ইসলামে দাওয়াত ওইটাকে বলে যিনি খাবেন তাকে কোনো খরচ দিতে হবে দাওয়াত হবে তার খরচ হয় দাওয়াত থাকবে না খ্রিস্টানদের দাওয়াত খ্রিস্টানদের দাওয়াত আমাদের পরিবার যেটাকে কথা কথায় বলে বৌবা কোরিয়াতে কথা অলিবা আর হিন্দুয়ানি বৌবা হিন্দুয়ানি শব্দ আমাদের মুসলমান করেন না মারব তো মরে গেলে কি মরুন আল্লাহ তারপর রহম করেন দোয়া মরণটা দোয়া কিন্তু হিন্দুয়ানি পরিবারটা কি কোয়া আরে কি বুঝো এটা কোন ভূত হইল কোয়া পশ্চিম বাঙালির নামে আমরা হিন্দু হয়ে গেছি লিমিটেশন থাকা দরকার কত বাঙালি হবে এত হইতে পারবেন না তাহলে মুসলমান পার হয়ে কোথায় হয়ে পড়বে হ্যাঁ হিন্দু কলকাতা এখন পাড়া আছে কলকাতা থেকে তার নাম হলো বাঙালি পাড়া এই পাড়ার নাম হলো কি তার মানে ওই পাড়ার ভিতরে কোন মুসলমান নাই যা আছে ফুলকে ফুল সব হিন্দু ওই পাড়ার নাম হলো বাঙালি পাড়া ব্রিটিশের শেষে পাকিস্তানের বিরুদ্ধে খেলা হচ্ছে মুসলমান এবং বাঙালিদের মধ্যে খেলা মুসলমান এবং বাঙালিদের মধ্যে খেলা হচ্ছে ফের বাঙালি কি হবে হিন্দু তাহলে আমি বলি যে ভাষার কারণে যদি আপনি দিকে বাঙালি দাবি করেন অসুবিধা নেই ভাষার দিকে বাঙালি কিন্তু এমন কাজ করবেন না যেটা হিন্দু অধিকার এমন কাজ করবেন না এটা কাজের কাজ পানিকে জল বলবো প্রাণ হ্যাঁ জল প্রয়াস কেন করছে বহু ভাব কেন করছে অলিমা এই অলিমাটা টাকা নিলে তার ইসলামী অলিমা থাকে না বরপথের জিনিস থাকে এই জন্য আমি গত জোয়ার বলেছিলাম আপনারা মেহরবানি করে নিজেরাও বলবেন অন্যদেরকেও বলবেন কি লিখে মেহরবানি করিয়া অলিমার আছে কেউ কোনো টাকা বা উপদোপন সঙ্গে করে আনিবেন না আনিলে আমরা গ্রহণ করিতে অপারক থাকিব গ্রহণ করিতে অপারক থাকিব এটা লেখেন রসুলের মুদ্রা সুন্দর চিন্তা করেন সুন্দর মুদ্রা হয়ে গেল আর ব্যবসায়ী ভাইদেরকে বলছি আপনারা লেখেন এই দোকানে বিকৃত মাল ফেরত দেওয়া হয় আচ্ছা, জীবনে একটা কাস্টমার আপনি ফেরাই নিয়ে আসে আপনার সাথে ফেরত দিলেন আর কিন্তু অর্ডার করা হয়েছে আল্লাহ আমার সব গুণা ফেরত দিয়ে দোকানদারি করবেন এই জন্য সব দোকানদারি করো ফেরত দেওয়া আল্লাহ আর গুণা ফেরত দোকান নেই একটা দোকান নেই একটা লোক আসলে আমি ফেরত তারপরে দোকান বন্ধ করছি এই দুটা খরচ ইসলামে আছে স্ত্রীকে মহৎ দিতে হবে আর নিজের সাইকেল মধ্যে থেকে কোন উপহার না নিয়ে কি করতে হবে অলিমা খাওয়াতে হবে আর কোন লেনদেন বিবাহ উপলক্ষে ইসলামে নেই দেওয়া চাই না আমরা এটা কি ফরজ ফরজ এটা বলেন অজিব শূন্য উত্তাহ কিছু যায় এটা আপনার দেখতে মনে চায় স্ত্রীর কানের মধ্যে একটা অলঙ্কার তো দিবেন আপনার দেখতে মনে চায় না দিবেন আপনার ইচ্ছা আপনার একান্ত ইচ্ছা বলে তাই আল্লাহ হাবিবের বিবিরা এই ধরনের অবস্থা হাতির দাঁতের অবস্থা তো কেউ বলেন ওনার দুনিয়ার সজ্জা এতটা পছন্দ করবে এটা যায় জরুরি না এই কারণে এই অলঙ্কারটা কি করা যায় মোহরের মধ্যে উসুল দেখানো যায় অনেকে দেখায় না এইটা দেওয়া জরুরি হয়তো স্ত্রীকে তাহলে মোহরে দেখাইছেন কেমনে এইটা দেওয়া জরুরি হইলে আপনি জরুরি কাজটা করলেন আর তো মোহর আদায় করে দিলেন এক বকরি কয়বার জমাই করলেন হ্যাঁ তাদের দেওয়া জরুরি হইতো সেই জরুরিটা আমল করতেন তাহলে আমার ইতির মধ্যে দেখালেন কেন মধ্যে দেখালেন কেন মোহরের মধ্যে দেখানো এই জন্য যায় দিতে ওটা দেওয়া কি না দেখতে মনে চায় আর আপনার নেই আর এখন তো দেড়শো টাকাতে স্বর্ণ পাওয়া যেত দেড়শো টাকা বুঝছেন না দেড়শো টাকা দুশো টাকাতে পাওয়া গেছে তিন সব করেছে কিন্তু বলছিল মানুষ কমায় জন্ম নিয়ন্ত্রণ করে মানুষ কমায় ওদেরকে আসতে দাও ওদেরকে ওদের ওদেরকে কর সে সে একটা ঠিক কথা বলছে ওরা এটা মানছে মানার কারণে আজকে বিশ্ব মার্কেট তাদের দখলে তাদের দখলে আমেরিকা তো পয়লা চান্সে ফেল চায়না মানুষ জাপান কিছু তাপর দিচ্ছিল জাপান হবে জাপান মার্কেট হয়ে গেছে চীনের কেন ওদের জনশক্তির জনশক্তির কারণে তারা আর যারা এটা উল্টা করছে কাপেররা মানুষ কমা মানুষ কম তারা মানুষ ভাড়া ভাড়া করে চিৎকার করছে ভাড়া ভাড়া করে চিৎকার যে জামান বলেন বিভিন্ন দেশ বলেন তারা হুকুমতের পক্ষে ঘোষণা করছে যে এক একটা বাচ্চা নিলে তাদেরকে মাকে এত টাকা দেওয়া হবে ঘোষণা করে কিছু না বলতেছে না ওদের মেয়েদের শক্তি নষ্ট হয়ে গেছে ঘোষণা দিচ্ছে লোক পাড়াতে অথচ আপনার হ্যাঁ তাই নদী বলে গেছেন খবরদার উন্মত সময় কমাইবা আমি আমার উন্মতের আধিক্য নিয়ে আল্লাহ দরবারে সফল করবো তাহলে আমার উন্মত সময় না ভালো ওদের রেজেকের চিন্তা তোমার করা লাগবে তা আল্লাহ কর সেই বিয়ের খরচ সম্পর্কে বলে তো দুটা খরচ আছে এর বাইরে অলঙ্কার বলেন দুজন লোক খাওয়াতে বলেন সব বেহুদা এগুলো কোনো বিয়ের মধ্যে পড়ে না এই ব্যাপারে বাকি কথাও বলা হবে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার প্রকৃতি আমি আলাদা আলহামদুলিল্লাহ